ইমরান ইবনু হুসাইন রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আমার যুগের লোকেরাই তোমাদের মধ্যে সর্বোত্তম অতপর তাদের নিকটবর্তী যুগের লোকেরা অতপর তাদের নিকটবর্তী যুগের লোকেরা ইমরান রদিল্লাহ তাল্লাহ্ন বলেন আমি বলতে পারছি না নাবি সাল্লাহ সাল্লাম তাঁর যুগের পরে দুই যুগের কথা বলেছিলেন বা তিন যুগের কথা নাবি সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের পর এমন লোকেরা আসবে যারা খিয়ানত করবে আমানত রক্ষা করবে না সাক্ষী দিতে না ডাকলেও তারা সাক্ষী দিবে তারা মান্যত করবে কিন্তু পূর্ণ করবে না তাদের মধ্যে মেদওয়ালাদের প্রকাশ ঘটবে